السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশলা নিয়ে এ পর্যায়ে যা আলোচিত হবে সেটা হচ্ছে নাপাকের সংজ্ঞা ও প্রকার নিয়ে সাধারণত শরীয়তের ভাষায় হ্যাঁ আপনার নাপাকি যেটা সেটাকে নাজাসা বলা হয় এবং এই নাজাসা বা নাপাক বলতে এমন সকল ময়লাকে বোঝানো হয় যেটা দূর করতে শরীয়ত আদেশ করেছে যে ময়লা দূর করতে আদেশ করেনি সেটাকে নাপাক বলা হয় না এটা সাধারণ ময়লা হিসেবে আপনার বোঝা হয় তাইলে নাজাসত হইতে হইলে তা দূর করার হ্যাঁ এটা আবার দুই প্রকার একটা হচ্ছে যেটাকে নাজাস আইনি বা হাকিকিয়া বলা হয় মানে ভাবে মৌলিকভাবে নাপাক যেটা কোনোভাবেই আপনার পাক হয় না সেটা দূর করা ছাড়া যেমন আপনার কোনো ঘাদার মল অথবা মূত্র অথবা রক্ত এইগুলো একেবারেই মৌলিকভাবে নাপাক সেগুলো দূর করা ছাড়া কোনোভাবেই হ্যাঁ পবিত্র হবে না এটা হচ্ছে একটা আরেকটা আছে যেটাকে নাজাস বলা হয় আরবিতে অর্থাৎ আপনার বিধানগত আমরা বলতে পারি বিধানগত না পাক মানে সেটা উপরে কিছু দেখা যায় না যেমন একজন মলমূত্র ত্যাগ করে বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে কিন্তু তারপরও শরীয়ত বলে যে না হ্যাঁ তুমি না পাক হ্যাঁ তুমি কোরআন ধরতে পারবে না তুমি সালাত আদায় করতে পারবে না তাহলে এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণে না পাক হুম যেটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আছে বলে আপনার ধরা হয় অথচ অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু তারপরে অঙ্গ প্রত্যঙ্গকে নাপাক ধরা হয় যার কারণে আপনার সালাত আদায় করতে ওই ব্যক্তিকে উজু করতে হয় হুম এই জন্য এইভাবে এবং এটা দুইভাবেই এই নাপাক যেটা বিধানগত আমরা নাপাক বলে থাকি এটা আবার দুই ধরনের হয়ে থাকে কোনটা আছে যেই কারণে আপনার উজু বাধ্যতামূলক হয় সেই কারণগুলো দেখা গেলে তখন এই নাপাকিটা হচ্ছে ছোট নাপাকি বলা হয় আরেকটা হচ্ছে বড় নাপাকি হুম যেটার এর এ সমস্ত কারণে হয়ে থাকে যার কারণে গোসল করতে হয় হুম সেটাকে বড় নাপাকি বলা হয় হ্যাঁ দুইটাকে দুইটা একটা হাদেশে আসবার যেটা সেটা কিন্তু অজুর কারণেই অজু করলেই চলে যায় মানে যেটার কারণে উজু নষ্ট হয় সেই জিনিসটা পাওয়া গেলে উজু করলেই সেই নাপাকিটা দূর হয়ে যায় যেমন কেউ উজু করলো কেউ মলমূত্র ত্যাগ যেমন কেউ মলমূত্র ত্যাগ করলো তাকে উজু করলেই হয়ে যায় সেই উজু করলেই হয়ে যায় কারণ এটা ছোট না পাখি আর দ্বিতীয় হচ্ছে হাদাস আকবর যেটা গোসলকে বাধ্য করে সুতরাং ওই জিনিসটা দূর করতে হলে গোসল করতে হবে যেমন কেউ সহবাস করেছে নাপাক হয়ে গেছে সুতরাং তাকে গোসল করে পরিষ্কার করতে হবে হম এটা হচ্ছে নাপাকের আপনার দুটি বিশেষ প্রকার এবং এইগুলো ধোয়ার ক্ষেত্রে আপনার মৌলিক ব্যাপার হচ্ছে পানি ব্যবহার করা পানি ব্যবহার করাই মৌলিক যে পানি ব্যবহারের মাধ্যমে নাপাকটা দূর হবে হ্যাঁ এবং কারণ পানিটা হচ্ছে নাপাক দূর করার ক্ষেত্রে মৌলিক উপাদান আল্লাহ শাহানু সুর আনফালের এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইনাজ্জাল আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহ আল্লাহ শাহানু বলেন যে তিনি তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পানি নাজিল করেছেন যেন তোমরা সেটার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করতে পারো তাইলে পবিত্রতার মূল উপাদান আছে হ্যাঁ পানি এবং এই যে নাপাক যে এই নাপাক আবার তিন বা কঠিন নাপাক সেটা হচ্ছে কুকুরের নাপাকি বা কুকুর বা কুকুর থেকে যা বের হয় কুকুরের লালা ইত্যাদি হ্যাঁ সুতরাং এই যে নাপাক হ্যাঁ এগুলো হচ্ছে নাজাস্তে মোগল্লাদা বলা হয় মানে ভারী ধরনের নাপাক আরেকটা আছে নাজাস্তে মুখাফাফা মানে একবারে হালকা ধরনের নাপাক সেটা হচ্ছে কোনো ছেলে যে এখনো দুধ খাওয়া বাইরের কোনো খাদ্য খাওয়া শুরু করেনি মায়ের দুধের উপর সে নির্ভরশীল এরকম বাচ্চার প্রস্রাব সেটা হচ্ছে হালকা নাপাক পানি ছিটিয়ে দিলেই হয় আর তৃতীয় নম্বর আছে যেটাকে নাজাসাতে মতো অস্যতা বলা হয় মাঝারি ধরনের নাপাক সেটা হচ্ছে হ্যাঁ পায়খানা মলমূত্র ভাবে মৃত পশু ইত্যাদি তাইলে নাপাক আমরা এখানে তিন ধরনের পাইলাম একটা হচ্ছে ভারী নাপাক আরেকটা মাঝারি আরেকটা একবার হালকা হম সুতরাং এই নাপাক গুলা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেটা দূরীকরণের ব্যবস্থা করতে হবে নাইলে নাপাক থাকলে যে কাজগুলো করা যায় না সেই কাজগুলো করা যাবে না আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলহি ওসহি আজমাইন